ও আদম সন্তান ও আদম সন্তান হে আদম সন্তান হে আদম সন্তান হবে তুমি ইমানদার হবে মুসলমান আন যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান হবে তুমি ইমানদার হবে মুসলমান আন যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান ও আদম সন্তান ও আদম সন্তান হে আদম সন্তান হে আদম সন্তান নামাজ পড়ো প্রতিদিনই পাবে তুমি শান্তি সহি নামাজে পাবে তুমি পরকালে মুক্তি নামাজ পড়ো প্রতিদিনই পাবে তুমি শান্তি সহি নামাজে পাবে তুমি পরকালে মুক্তি নামাজ ছাড়া ধরার বুকে নাই কিছু মূল্যবান নামাজ ছাড়া ধরার বুকে নাই কিছু মূল্যবান হবে তুমি ইমানদার হবে মুসলমান আনো যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান ও আদম সন্তান ও আদম সন্তান হে আদম সন্তান হে আদম সন্তান হবে তুমি ইমানদার হবে মুসলমান আনো যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান রাসুলের আদর্শে গড় যদি জীবন সাফায়াত পাবে তুমি যখন আসবে মরণ রসুলের আদর্শে গড় যদি জীবন সাফায়াত পাবে তুমি হাসরের ময়দান রাসুলের পথে চললে পাবো মোরা সম্মান রাসুলের পথে চললে পাবো মোরা সম্মান হবে তুমি ইমানদার হবে মুসলমান আনো যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান ও আদম সন্তান ও আদম সন্তান হে আদম সন্তান হে আদম সন্তান হবে তুমি ইমানদার হবে মুসলমান আনো যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান জিহাদের ডাক যখন আসবে কানে ছুটে যাবে তখনই ময়দানেতে জিহাদের ডাক যখন আসবে কানে ছুটে যাবে তখনই ময়দানেতে জিহাদ হলো দিনের উচ্চ সোপান জিহাদ হলো দিনের উচ্চ সোপান হবে তুমি ইমানদার হবে মুসলমান আনো যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান ও আদম সন্তান ও আদম সন্তান হে আদম সন্তান হে আদম সন্তান হবে তুমি ইমানদার হবে মুসলমান আনো যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান হবে তুমি ইমানদার হবে মুসলমান আনো যদি আল্লাহর উপর পরিপূর্ণ ইমান ও আদম সন্তান ও আদম সন্তান হে আদম সন্তান হে আদম সন্তান